সুরা আন্নাজম বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে শপথ তারকা রাজির যখন উহা অস্তমিত হইল না তোমাদের সঙ্গী না পথভ্রষ্ট হইয়াছে না বিভ্রান্ত وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى সে নিজের মনের ইচ্ছায় কথা বলে না ইহা তো একটা ওহি যাহা তাহার প্রতি নাজিল করা হয় علمه شديد القوى ذو مرة فاستوى তাহাকে এক মহাশক্তিধর শিক্ষা দিয়াছে যে বড়ই কুশলী সে সামনে আসিয়া দাঁড়াইয়াছে যখন সে উচ্চতর দিগন্তে অবস্থিত ছিল পরে নিকটে আসিল এবং উপরে শূন্যে ঝুলিয়া থাকিল এমনকি দুই ধনুকের সমান কিংবা উহা হইতে কিছুটা কম দূরত্ব থাকিয়া গেল তখন সে আল্লাহর বান্দাকে ওহি পৌঁছাইল যে ওহি তাহাকে পৌঁছাইবার ছিল ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى দৃষ্টি যাহা কিছু দেখিল হৃদয় উহাতে মিথ্যা সংমিশ্রণ করে নাই এখন তোমরা কি সেই ব্যাপারে তাহার সহিত ঝগড়া করো যাহা সে নিজের চক্ষে দেখিয়াছে ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى আরেকবার সে সিদ্রাতুল মুনতাহার নিকট তাহাকে দেখিয়াছে عندها جنة المأوى যেখানে নিকটে জান্নাতুল মাওয়া রহিয়াছে إذ يغشى السدرة ما يغشى তখন সিদ্রার উপর সমাচ্ছন্ন হইতেছিল যাহা কিছুই আচ্ছন্ন হওয়ার ছিল এখন বলতো তোমরা কি এই লাত এই উজ্জা এবং তৃতীয় আরেকটি দেবী মানাতের অন্তর্নিহিত প্রকৃত ব্যাপার সম্পর্কে কখনো কিছু চিন্তা বিবেচনা করিয়াছ তোমাদের জন্য কি পুত্র সন্তান আর কন্যাগুলি আল্লাহর জন্য ইহা তো হইল বড় প্রতারণাপূর্ণ বন্টন إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى আসলে ইহা কিছুই নহে শুধু কতকগুলি নাম যাহা তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা রাখিয়া লইয়াছে আল্লাহ এইসবের জন্য কোনো সনদ নাজিল করেন নাই প্রকৃত ব্যাপার এই যে লোকেরা নিছক ধারণা অনুমানের অনুসরণ করিতেছে আর মনের কামনা বাসনার ভক্ত সাজিয়াছে অথচ তাহাদের রবের নিকট হইতে তাহাদের নিকট হেদায়ত আসিয়া গিয়াছে আমলিল ইনসানি মা তামান্না মানুষ যাহাই কামনা করে তাহাই কি তাহার প্রাপ্য অধিকার ইহকাল ও পরকালের মালিক তো এক আল্লাহ রহিয়াছেন ইল্লা মিন বাদি আইন لا تغني شفاعتهم شيئا إلا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى আকাশমণ্ডলে কতই না ফেরিস্তা রহিয়াছে তাহাদের সাফায়াত কোনো কাজে আসিতে পারে না যতক্ষণ না আল্লাহ তালা এমন কোন ব্যক্তির পক্ষে উহার অনুমতি দিবেন যাহার জন্য তিনি কোনো আবেদন শুনিতে ইচ্ছা করিবেন এবং তাহা পছন্দ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 করিয়াছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণ অবস্থায় ছিলে অতএব তোমরা তোমাদের আত্মপবিত্রতার দাবি করিও না প্রকৃত মুত্তা কি কে তাহা তিনি ভালো জানেন হে নবী তুমি কি সেই ব্যক্তিকেও দেখিয়াছ যে আল্লাহর পথ হইতে ফিরিয়া গিয়াছে এবং সামান্য কিছু দিয়া ক্ষান্ত হইয়াছে তাহার নিকট কি গায়েবের জ্ঞান আছে যে সে প্রকৃত ব্যাপারটি দেখিতে পাইতেছে أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى তাহার নিকট কি মুসার সহিফাসমূহের বিষয়ে কোনো তথ্য পৌঁছে নাই এবং ওয়াদা পালন ও আত্মদানের চরম পরাকাষ্ঠা দেখাইয়াছে যে ইব্রাহিম তাহার সহিফাসমূহের বিষয়েও কি কোনো খবর পৌঁছে নাই ألا تزر وازرة وزر أخرى তাহা এই যে কোনো বোঝা বহনকারী অন্য লোকের বোঝা বহন করিবে না وأن ليس للإنسان إلا ما سعى আরও এই যে মানুষের জন্য কিছুই নাই শুধু তাহা ছাড়া যাহার জন্য সে চেষ্টা করিয়াছে وأن سعيه سوف يرى এবং এই যে তাহার চেষ্টা সাধনা খুব শীঘ্রই দেখা যাইবে ثم يجزاه الجزاء الأوفى এবং উহার পূর্ণ প্রতিফল তাহাকে দেওয়া হইবে আর এই যে শেষ পর্যন্ত তোমার রবের নিকটই পৌঁছিত হইবে আর এই যে তিনি হাসাইয়াছেন এবং তিনি কাদাইয়াছেন আর এই যে তিনি মৃত্যু দিয়াছেন এবং তিনি জীবন দান করিয়াছেন وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى আর এই যে তিনি পুরুষ ও স্ত্রীর জোড়া সৃষ্টি করিয়াছেন একটি ফোঁটা শুক্র হইতে যখন উহা নিক্ষিপ্ত হয় আর এই যে দ্বিতীয় জীবন দান করাও তাহারই দায়িত্বভুক্ত আর এই যে তিনি ধনী বানাইয়াছেন এবং বিষয় সম্পত্তি দিয়াছেন আর এই যে তিনি হইতেছেন সেরা নামক নক্ষত্রের রব আহ্লাকা আর এই যে প্রথম আদকে তিনি ধ্বংস করিয়াছেন এবং সামুদকে এমনভাবে নির্মূল করিয়াছেন যে তাহাদের একজনকেও বাঁচাইয়া রাখেন নাই আর তাহাদের পূর্বে নুহের জাতিগোষ্ঠীকে ধ্বংস করিয়াছেন কেননা তাহারা আসলেই বড় কঠিন অত্যাচারী ও সীমালঙ্ঘনকারী দুর্বিনীত লোক ছিল তিনি উপর হইয়া পড়িয়া থাকা জনবসতিকে উঠাইয়া নিক্ষেপ করিয়াছেন পরে বিছাইয়া দিয়াছেন তাহাদের উপর সেই জিনিস তোমরা তো জানোই যে কি বিছাইয়া দিয়াছেন রব্বিকা অতএব হে শ্রোতা তোমার রবের কন্যা মত সমূহে তুমি সন্দেহ পোষণ করিবে বস্তুত ইহা একটি সাবধান বাণী পূর্বে আসা সাবধান বাণী সমূহের মধ্য হইতে আগমনকারী মুহূর্ত সন্নিকটে আসিয়া পৌঁছিয়াছে আল্লাহ ছাড়া উহাকে হটাইবার আর কেহ নাই أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون তাহা হইলে এইসব কথা শুনিয়াই তোমরা বিস্ময় প্রকাশ করিতেছ হাসিতেছ অথচ কাঁদিতেছ না وأنتم سامدون আর গান বাজনায় মগ্ন হইয়া এইসব এড়াইয়া যাইতে চাহিতেছ ধুলায় লুটাইয়া পড়ো আল্লাহর উদ্দেশ্যে আর তাহার বন্দেগীতে নিমগ্ন থাকো